সকলে জানি যে তার চিঠিটা আসবে এখানে ব্যাখ্যাকার কি বলছেন বললেন দেখুন গোপী তারা তো ব্রহ্মার অনেক উপরে তাদের দেহ ব্রহ্মার সৃষ্ট নয় এরা হচ্ছেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণের আনন্দের শক্তি ব্রহ্মা তো জগতে স্রষ্টা কিন্তু এখানে সবাই মনে করেন এরা যে আমরা ব্রহ্মার সৃষ্ট জীব তাহলে নরেন্দ্ররা সাধন হবে না দেড় মিলা হয়ে যাবে দেবলীলা হলে আর চমৎকার এই জন্য কৃষ্ণ মনে করেন আমি একটা নন্দরাজার ছেলে আর এরাও সবাই মনে করেন ব্রহ্মার সৃষ্টির অধীনে আমরা তা না হলে আস্বাদনের চমৎকার কেন নরবত লীলা যদিও নরের লীলা নয় কিন্তু নরবত আস্বাদন চমৎকার তাই তো যখন এরা নিজে একে তো ব্রহ্মার সৃষ্ট ব্রহ্মা হচ্ছেন বিধাতা তিনি হচ্ছেন জগতের সৃষ্টিকর্তা ভগবানের নাভি কোমল ছাদ সবাই জানে পূর্ণমাসী নান্দিমুর কাছে শুনেছেন তার অথচ তারা তার সৃষ্ট তারপরে আবার গোপ জাতি তারপরে আবার স্ত্রী এই অবস্থায় থেকে যে তারা ব্রহ্মাকে অভিশাপ দিচ্ছেন আমাদের গোস্বামীপাদ বললেন বললেন এতে তাদের হৃদয়ের বিশাল কৃষ্ণ দর্শনের উৎকণ্ঠাটি অভিব্যক্ত হচ্ছে ব্রহ্মাকে অভিশাপ দেওয়া তিনি হৃদয়ের বিশাল দর্শনস্পন্দটি অভিব্যক্ত হলো লুপ্ত হয়ে গিয়েছে সেই জ্ঞান যে ব্রহ্মাই এটা করেছে সুতরাং অভিশাপ দিচ্ছে স্বপন্তী ব্যাখ্যাকার আরেকবার আরেক রূপ অর্থ আস্বাদন করলেন বললেন অজড় একটা লুপ্ত আকার এখানে উদ্ধার করা হল কুটিল কুটিল শ্রী সূর্যতে জড় উদিক শতাং এই তো এখানে তের পরে জড় শব্দ আছে একটা লুপ্ত আকার ওখানে করছেন অজড় রসজ্ঞ কে বললেন যারা বললেন তোমাকে দর্শনকারী গুণের মধ্যে যারা দর্শনের সময় এই পলকটিকে কেটে দিতে পারেন বললেন তারা হচ্ছেন রসজ্ঞ তাদের আস্বাদনের মাধুর্য এবং চমৎকারিতা আছে কিন্তু আমরা তা পারি না সুতরাং আমাদের ওটা সেই যে রাজারানী লালসায় আমাদের মহাজন ব্যক্ত করেছেন কি দেখিব শাম রূপ নিরূপম রে নয়ন্ত আমার মনের সমুদ্রে অমৃতের সিন্ধুর মতো যাচ্ছে উনি বলেন না কি দেখি তোমার নয়নেই তো সামরূপ দেখা বললেন না না সতী ভুল বুঝছে হরে গুরু লোক আবার নয়নে পলক তাতে আনন্দ আর মদনে দুই দুরাশয় দেখতে দেবে না কেউ হরে গুরু লোক তাদের দৃষ্টি এড়িয়ে দেখতে হবে নয়নে আছে পলক দিয়ে ঢাকা আর তারপরে আনন্দ আর মদন দুই শত্রু রূপে যে কালে বাস মনে বংশী বদনে সেই কালে আইলা দুই বৈরি মহাপ্রভু এইভাবে আস্বাদন করেছেন আনন্দ আর মদন হরি নিল মোর মন দেখিতে না পাইল নেত্র হরি এবার যদি কোনক্ষণ করায় কৃষ্ণ দর্শন তবে সেই ঘটি ক্ষণ ফল দিয়া চন্দন নানা রত্ন আভরণ অলঙ্কৃত করিমু সকল যখন গোবিন্দ দর্শন হবে তখন গোবিন্দ দর্শন করবো না কারণ সামর্থ্য নাই তো তখন আপনি কি করবেন বলেন ফুলচন্দন জোগাড় করে রাখবেন কৃষ্ণ উত্তর গোষ্ঠে আসবেন তিনি তো চলে যাবেন তাকে তো দর্শন করতে পারবো না সুতরাং দর্শন করার প্রয়াস ত্যাগ করে সেই সময়টার সেবা করবো ফুলচন্দন সময়ের সেবা কিভাবে হয় তা তারা জানেন সময়টাকে অভিনন্দন করব ফুলচন্দন দিয়ে রাজরানী তাই বলছেন সখীকে বল কি করে ফুলচন্দন দিয়ে অভিনন্দন করা ছাড়া আর উপায় কি আছে তবে হ্যাঁ একটা উপায় আছে যদি বলতে পারিস বল বল কি তপ করিয়া মিন পেল দুটি চক্ষু পক্সমহীন মাছের চোখ বলক নাই এখন কিভাবে মাছ হয় যায় তাই বল সেই তপস্যা করো মাছ হবো তারপরে সখী বলছেন কি পাগলিনি মাছ হবে তুমি তপস্যা করবে কতদিন তারপরে মাছ হবে তখন দেখবে আর একটু চলে পার হয়ে যাচ্ছে অমৃতে সিন্ধুটা তখন বলছিল তাও যদি পলক দিল বিধি তাহে নাহি ছিল তত ক্ষতি যদি দিত আমার আকির উড়িতে সখতি তখন ভাবতাম অন্যদিকে চলবে বিধাতা পলক দিল তাতে এত ক্ষতি ছিল না সখীরে যদি আমার চোখ গুলাকে উড়তে শক্তি দিত বিধাতা চলে যাচ্ছে বলছেন তো সখী কতটুকু আর দেখব যদি উঠতে পারত তো চকরের মতো ছেলা দিত উড়ি উড়ি আঁকি পান তবে কিছু পিয়াসা মিটিত হেন মোর মনে লয় যদি উড়ে উড়ে সেই রাখি পান করতে পারত যেখানে যেখানে তিনি যেতেন সেই সেই জায়গায় সবসময় যদি তাকে পান করতে পারত সে তো পারি না একটু ক্ষণকাল চলে যাচ্ছে সুতরাং যারা সেই সময়টার জন্য নয়নীর পলককে কেটে দিতে পারেন সেই সমস্ত রসজ্ঞ ব্যক্তি ধন্য তারা ধন্যবাদ নির্নিমিষ ননে তোমার উপমা যদি দেখেন কিন্তু আমাদের সেই শক্তি নেই এই জন্য বলছি পলক স্রষ্টা বিধাতা ভালো কাজ করে নিয়ে নয়নকে ছেড়ে দিয়েছে তবে অপলক নেত্র পাব তবে সেই সময়ের মনোবাসনা পূর্ণ হবে এই হচ্ছে এই কথার ব্যঞ্জন তারপরে আমাদের শ্রী ब्रज सुंदरी मनीर पाक्य अनुवादे परवर्ती श्लोक के श्रीपाद निजा बोले से श्री गोपीनाथ कृपा होले आगामी

বিরহকাতরা ব্রজ সুন্দরী মনির বিরহ বিলাপের অনুবাদ করতে গিয়ে বললেন হে অচ্যুত অতিসুতান্নয় ভাতৃবান্ধবান অতি বিলম্ব তব উদ্গীত হিতা সত্যবরং তে অন্তি আগতা তোমার যে উচ্চ বেণু গান সেই বেণুর সুরে হয় আমরা তুমি যে গতিবিদ তার বেণু গানের রহস্য জানো তোমার নিকটে অতি পুত্র ভ্রাতৃ বান্ধব ইত্যাদি সকলকে ত্যাগ করে আর তোমার নিকটে সমাগত হয়েছে হে কি তব যোশিত হে কি তব অর্থাৎ কপট রাত্রিকালে কোন ব্যক্তি সমাগতা অনুরাগিনী রমণীগণকে এইভাবে ত্যাগ করেন অর্থাৎ কেউই করেন না ব্রজসুন্দরীগণ শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা বাণী জ্ঞাপন করতে গিয়ে আর জানিয়েছেন যে কি মিলনে কি বিরহে দর্শনে অদর্শনে সব অবস্থায় শ্রীকৃষ্ণ তাদের একটি অনির্বচনীয় দুঃখ দান করে থাকে সুতরাং একে তো তোমার কি দর্শনে অদর্শনে আমরা এরূপ অবস্থায় উপনীত হয়ে থাকি আর তারপর তুমি আমাদের সঙ্গে এইরূপ ব্যবহার করো তাই এই শ্লোকে জানাচ্ছে সম্বোধন করছেন হে অচ্যুত আমরা জানি যে তুমি নিখিল গুণ সম্পন্ন এবং এই সকল কারুণ্যাদি গুণের থেকে তুমি কোনো সময়ের জন্যই বিচ্যুত হও না তাই তোমার নামটি অচ্যুত আমরা এই ব্রজমন্ডলে এই বিষয়টি বারবার অনুভব করেছি যে যে সমস্ত কারুণ্যাদি গুণ ঘোষিত তুমি এ সমস্ত গুণের থেকে তুমি কোনোদিন চ্যুত হয়ে যাওনি কিন্তু আজ আমাদের কি দুর্ভাগ্য যে আমরা দেখতে পাচ্ছি কেবল কি আমাদেরই জন্য তুমি এই সকল সদ্গুণের থেকে চ্যুত হয়ে যাচ্ছ আর যদি তুমি হও তাহলে তোমার এই অচ্যুত নামের সার্থকতা কিভাবে সম্পন্ন হবে তা বুঝতে পারি না আমাদের মনে হয় আমাদেরই দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয় তুমি তো এই জাতীয় সদ্গুণের থেকে বিচ্যুত হবার নও কিন্তু এ আমাদের দুর্ভাগ্যবশতই হয়ে থাকো বলেই আমাদের মনে হচ্ছে ভাগ্যহীন সমুদ্রে ডুবে যাহা রতন কি ভেরি লাগে ঘুঘা উঠে ও কি আমাদের পক্ষে কি তাই হচ্ছে সমুদ্র রতনা অনন্ত রত্নের সমাশ্রয় সমুদ্রে ভাগ্যহীন জন যদি সেই সমুদ্রে ডুব দেয় তাহলে যে সুক্তিতে মুক্তা থাকে সে সুক্তিতে হাত লাগে না কতগুলো ভুঙ্গাতে হাত লেগে যায় তার হাতে শামুক ওঠে মুক্তা আর সুক্তি উঠে না তো সেই প্রকার তুমি যে নানা গুণ সম্পন্ন হচ্ছুত তুমি আমাদের বেলায় সেই সদ্গুণের থেকে চ্যুত হয়ে আর আমাদের সঙ্গে এরূপ ব্যবহার হচ্ছে আমাদের ভাগ্যেরই বিড়ম্বনা ব্রজ সুন্দরীগণ তো বিরহে আক্ষেপ বসত এই কথা বলে যাচ্ছে কিন্তু আমরা আলোচনা করেছি এদের বাণীকে আশ্রয় করে বহু ভক্তি সিদ্ধান্ত অভিব্যক্ত হয়েছে এদের কথা এরা শ্রীমুখে বলছেন তুমি অচ্যুত তোমার এই যে সদ্গুণাবলী ভক্তবাৎসল্য কারুণ্যাদি গুণ এই গুণের থেকে তোমার চ্যুতি ঘটে না যেখানে যেখানে ভক্তির এইরূপ মহিমা উল্লেখ করা হয়েছে ভাগবতে সেইখানে উচ্চুত নামটি দেওয়া যখন নবযোগীন্দ্রের কাছে জিজ্ঞাসা করছেন মহারাজ নিনি জীবের ঐকান্তিক মঙ্গল কি তখন উনি এই অচ্যুত নামটি বলছে মন্যে কুতশ্চিত ভয়মচ্যুত মহারাজ ভগবান তার নাম অচ্যুত এই জন্য তার ভক্তি অচ্যুতা অর্থাৎ এই ভক্তি এমন অচ্যুত স্বভাব সম্পন্ন ধর্মস্য ত্রায়তি ভয়া স্বল্পমাত্র সম্পর্ক যার মহাভয়ের থেকে ত্রাণ করে থাকে মহাভয় মানে সংসার ভয় জমযাতনার ভয় জন্ম মৃত্যুর পর স্বল্পমপস্য সম্বন্ধটি কি স্বল্পমপস্য সম্বন্ধ ত্রায়তে মহত ভয়া তিনি অচ্যুত তার ভক্তি অচ্যুতা ফলে থেকে কাউকে বিচ্যুত হতে হয় না এমনকি এই ভক্তির স্বল্পমাত্র সম্বন্ধ গন্ধে অচ্যুতা ভক্তি তাকে অচ্যুত আসনে স্থাপন করে থাকে এই জন্যই তার নাম স্বল্পটি কি শ্রীজীব গোস্বামী তার দৃষ্টান্ত দিয়েছেন স্বল্প কি পুরাণের থেকে বললেন দেখুন স্বল্প সম্বন্ধ মানে না জেনেও যে কোনো রূপে একটুখানি অজ্ঞাত অজ্ঞাত সার যেমন দৃষ্টান্ত দিচ্ছেন নৃসিংহ পুরাণের থেকে বলে নৃসিংহ পুরাণে দেখা যায় যে প্রহ্লাদ মহাশয় পূর্বজন্মে শুদ্র ছিলেন একটি পরস্ত্রীতে আসক্ত ছিলেন একদিন সেই স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সারাদিন রাত্রি কিছু খেয়েছিলেন না দৈবাদ সেই দিনটি ছিল ঋসিংহ চতুর্দশী পরে তিনি প্রহ্লাদের ভক্তি লাভ করেন কিছু জেনে করেছে দৈবাদ এইরূপ যে কোনো রূপে ভক্তি অঙ্গের একটুখানি অজ্ঞাত সম্পদ বলছেন যদি কেউ প্রশ্ন করেন যে আরে নৃসিংহ চতুর্দশীতে তো প্রহ্লাদের জন্য ভগবান অবতীর্ণ হলেন এবং হিরণ্যকশিপুকে নিধন করলেন তাহলে আবার পূর্বজন্মে প্রহ্লাদ নৃসিংহ চতুর্দশী করলেন কিরূপে প্রশ্ন কথা তো একটা সমাধান করছেন সমাধান হচ্ছে এই প্রহ্লাদ নিয়ে আছেন নিত্য সিদ্ধ এক প্রহ্লাদ আছে এইভাবে যুগে যুগে ভগবান নৃসিংহদেবের অবতরণ হয় তার জন্য তিনি নিত্য সিদ্ধ আর সেই রূপ সৌভাগ্যের জীব যদি কোনো কল্পে যদি এইরূপ আসেন তাহলে তিনি সেই নিত্য সিদ্ধ প্রহ্লাদে মিলিত হন প্রহ্লাদের মতো ভক্তি লাভ করে এই সমাধান করেছে সুতরাং তিনি জানেন না যে আজ নৃসিংহ চতুর্দশী ব্রত এমনি ঝগড়া করে খায় কোরআনের থেকে বললেন এ তো মানুষ তির্যক জাতি দৃষ্টান্ত দিচ্ছেন একটা ইঁদুর স্ত্রী ইঁদুর ভক্তি কিন্তু অচ্যুত স্বভাব সম্পন্ন একটা ভগ্ন মন্দিরে বাস করত এক ভক্ত মহিলা সেইখানে সন্ধ্যার সময় একটা প্রদীপ জেলে দিয়ে চলে যেতেন সেই ইঁদুরটি সেই প্রদীপের তেল খেত তো চিন্তা করে দেখুন তেলটি যে খাচ্ছে ভগবান ঠাকুরকে দেওয়া অপরাধ হচ্ছে তো তা অপরাধ হচ্ছে সেই সঙ্গে কিন্তু জানে যে ওটা অপরাধ দৈবাত একদিন তেল খেতে খেতে যখন সেই প্রদীপের পোলতে তার দাঁতে আটকে যায় টান পড়ে যায় দ্বীপটা দপ করে জ্বলে যায় মুখ পুড়ে যায় সে মরে যায় তো বললেন সে দেব মন্দিরে মরল এবং সেই প্রদীপটি যে উত্তীপ্ত করলো ওটা একটা ভোজন যদি কেউ ঠাকুরের নিকট প্রদীপ দিয়ে যান তার একটা ভজনাঙ্গ হয় আর সেই প্রদীপটা যদি নির্বাণ উন্মুখ হলে কেউ একটু উদ্দীপ্ত করে দেয় তো তারও ভজন হয় যে দিয়েছে তার তো হবেই যে উদ্দীপ্ত করছে তারও হবে সুতরাং সেই ভজনটি হলো তখন পরজন্মে মহারানী হয়ে জন্মালো সেই ইঁদুর আর ভোগ এই প্রদীপ দান লক্ষণ ভক্তিযোগে নিষ্ঠা প্রাপ্ত হয়ে তার পরজন্মে চরণ পেল একটি কোপতের দৃষ্টান্ত দিয়েছেন একটি বাজ পক্ষী কপতটিকে ধরে আর এক কোনখানে খাবে এই জন্য একটা মন্দিরের চারদিকে ঘুরছি দেখছি কোনখানে ওটাকে ভক্ষণ করবে পরিক্রমা হয়ে গেল দেব মন্দির গোবিন্দ পাদ পদ্ম লাভ হয়ে গেল কোন প্রকার ভক্তের গতি পান না কিন্তু পুতনা অজ্ঞাত সারে কার্য সিদ্ধির জন্য বিশাল জিহাংসা বুকে নিয়ে আর এই মায়ের দেশটা অনুকরণ করেছিল কার্য সিদ্ধির জন্য তার জন্য গোলকে ধাত্রিগতি লাভ করে এমনি তিনি অচ্যুত তার ভক্তি অচ্যুতা কিন্তু এরা তো চরমে একেবারে সুতরাং এরা আক্ষেপ করে যাচ্ছেন এই আক্ষেপের ভিতর থেকে এই সকল সিদ্ধান্তের ব্যঞ্জনা হচ্ছে আর এদের বেলায় তা তো ভগবান বলেছেন মায়া পরক্ষম ভোজতা তিরোহিত আড়ালে থেকে সব আস্বাদন করছেন বিরহ সিন্ধু এতে তিনি এই এদের হৃদয়ের প্রেম সিন্ধুতে বিরহ মন্দর দিয়ে মন্থন করছেন আর এই অমৃত তুলছেন ঈশ্বরী নিজে আস্বাদন করছেন ঈশ্বরীকে ভিন্ন করছেন এই অমৃত সুতরাং এরা তো অভিযোগ করে যাচ্ছেন তিরস্কার করছেন তুমি এইভাবে অচ্যুত আমাদেরকে এইরূপ দুঃখের সিন্ধুতে ফেলে কি তুমি অচ্যুত হবে এইরূপ অভিযোগ করছেন তাকে হ্যাঁ। কি বলছেন অতি বিলম্ব তিন অচ্যুত আমরা পতি পুত্র অন্য শব্দের অর্থ হচ্ছে পতির যার যার সঙ্গে সম্বন্ধ থাকে তারা ভাতৃ বান্ধবান ভ্রাতা বান্ধব বলতে মাতা পিতা এদিককে অতি বিলম্ব অতিশয় রূপে এদিককে ত্যাগ করে শুধু বিলম্ব নয় অতি বিলম্ব অতিশয় রূপে এদিকে ত্যাগ করে তে অন্তি আগতা তোমার চরম সান্নিধ্যে আগমন এখানে প্রথমে বলছেন পতি পতি বলতে বাক্যাকার বলছেন পতিন মন্য গো এদের পতি পরমভীষ্ট অভিষ্ট গোবিন্দই গোবিন্দ চরণ ছাড়া এরা কিচ্ছু জানে কিন্তু পরকীয় ভাবে অতি রসের উল্লাস ব্রজ ইহার অন্যত্র নাহি বাস তাদের যে মহাভাব সিন্ধু এই মহাভাব সিন্ধুতে বিপুল উচ্ছ্বাস আরোহণের জন্য বা আলোড়ন জাগাবার জন্য শ্রীকৃষ্ণের অঘটন ঘটন কটিয়সী শক্তি যুগ মায়া তাদেরকে এই অতিনমন্য গোপগণের উপরে এই প্রকার একটা সাপনিক প্রতীতি দিয়েছে এটা কিচ্ছু না একটা সাপনিক প্রতীতি আমাদের গোসাইপাদ বললেন কোনদিন এই সকল আনন্দিনী শক্তিকে অভিমন্য এবং গোবর্ধনার যে প্রতিমন্য গোপগান আছেন তারা কোনোদিন দেখতে পান দেখেন কোনোদিনই না তবে এদের যে একটা ছায়ামূর্তি যুগ মায়া এদের অভিমানটি সিদ্ধির জন্য একটা মায়াময় ছায়ামূর্তি তৈরি করে তাদের সামনে সেইটি ছায়ার মতো ঘুরে বেড়ায় ওই দিকে দেয় নাসিয়ন খুলকৃষ্ণায় মায়া মন্যমানা সতল্পস্থান ওই যে পার্শ্বে যে সমস্ত গুলি দেখছেন সেগুলি রাধা চন্দ্রাবলী প্রভৃতি গোপিকাগণের একটা তাদের মত মায়া কল্পিত মূর্তি এরা না কিন্তু মায়া কল্পিত মূর্তিগুলি দেখেও তাদের একটা শ্রদ্ধা উদয় হয় কারণ আনন্দিনী শক্তি ছবি অতএব ন তল্পস্থান সব পার্শ্বস্থান দেখেন পার্শ্বে দেখেন তল্পের কোন সম্পর্ক নেই ছায়ামূর্তিগুলোর সঙ্গে কারণ আনন্দিনীর শক্তির মতো ছবিটি আছে যোগমায়া সব ব্যবস্থা করেছে এখানে পতি বলতে পতিমন্য গোপ ইন্দির প্রেমে ভূবাহ্যমানতা প্রচ্ছন্ন কামতা এবং দুর্লভতা জাগাবার জন্য যোগ মায়ার এই রূপ নিত্য প্রয়াস শ্রীজীব পাদ লিখলেন যে শ্রীজীব পাদের বাণীকে নিয়ে এত আলোড়ন হলো জগতে তিনি যখন শ্রী উজ্জ্বলিন মণির টিকা লিখছেন তখন তিনি লিখছেন যে পরকীয় ভাব যদি প্রেমে না পায় তাহলে কিছুতেই প্রেম মহাভাব লাভ করবে না মহাভাব হবে না অনুরাগ পর্যন্ত যেতে পারে পরকীয় ভাব না হলে মহাভাব হয় কারণ প্রেমের এই যে আত্মীয় এবং উৎকণ্ঠার আলোড়ন প্রেম সিন্ধুতে এদের যে আত্মীয় আলোড়ন এনেছেন যোগমায়া এই ভাবটি দিয়ে এই জন্য পতি বলতে এখানে আর সুত বললেন যে মহাজন বললেন এই সুত এদের এ নিজের কোন সুত সন্তান নেই ন জাতু প্রতি দেবী নাম পতিভি দেখতেই পায় না ওরা সুতরাং এর সমস্যা কি এবং ব্রজনার্য প্রসূতিকা ব্রজনারী হচ্ছেন অপ্রসূতিকা সাক্ষাৎ শ্রীকৃষ্ণের আনন্দিনী শক্তি আমাদের গোস্বামী পার বললেন অনুরাগের উল্লাস বসত এরা এই পতিনমন্য গোপ বলতে আর্য ধর্মকে ত্যাগ করে আর এরা মহা সতী গণের অর্চনীয় চলনা হইয়াছে রাগ উল্লাস বিলং গীতার্য পদবী বিশ্রান্ত ক্ষুদ্র শ্রদ্ধা অরুন্ধতি মুখ শত বললেন যোগমায়া যে এই ভাবটি দিয়ে আর এদের প্রেম সিন্ধুতে আলোড়ন জাগাচ্ছেন উৎকণ্ঠার আলোড়ন বা উচ্ছ্বাস এই জন্য রাগী উল্লাস বশত যে প্রতিবতা ধর্ম ত্যাগের একটা সমস্যা এদের এসে গেছে বললেন সেটিকে ত্যাগ করেছিলেন আর গোবিন্দ সেবার জন্য এবং মহাশ্রুতিগণের অর্চনীয় চরণা হয়েছে মহাশ্রুতি বলতে এখানে অনুসূয়া ইত্যাদি শ্রুতি বলা যায় তাকে যিনি মনে করেন জগতে অনেক শ্রীপুরুষ থাকতে পারেন কিন্তু আমার প্রতির মতো কেউ নেই তাকে সতী বলা হয় আর যিনি মহাসতী বললেন তিনি মনে করেন জগতে যত নরনারী জগতে যা আছেন আমার প্রতি একা পুরুষ আছেন বাকি সব স্ত্রী তাদেরকে মহাসতী বলা হয় এই সমস্ত মহাসতীগণ এদের চরণকে আরাধনা করে থাকে অর্চনা করে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন কি জন্য করেন অরুন্ধতি মুখী প্রভৃতি কি বন্দনা করে নেবে কি এইভাবে নিজের পতিতে একটা আলোড়নময় প্রেম চান বলে না না না না গোবিন্দ হবেন এর নাম কেবল ব্রজেন্দ্র নন্দন আর এই ভাবের নায়িকা হবেন মহাভারতী ব্রজ সুন্দরী আর কেউ হতে পারে তাহলে কিভাবে শ্রদ্ধা করছেন অরন্ধতি মানে এইভাবে শ্রদ্ধা করছেন অরন্ধতি যে অনেক জন্ম মহাস্তিগণকে প্রতিসেবা করতে হয় তার ফল কি প্রতিসেবাটি ধর্ম ধর্ম সাধনার চরমে আসে পরম ধর্ম সুতরাং ধর্ম সংস্কৃত পুংসাং বিশ্বসেনু কথা কথাসূচ নোৎপাদিং যদি শ্রম কেবল বললেন আপনি সারা জীবন উত্তম ধর্মের অনুষ্ঠান করুন আর তার ফলে যদি এই গোবিন্দ কথায় আপনার রুচি না হয় তাহলে সব জলে ফেলে দেন কিচ্ছু হলো পরিশ্রম মাত্র সার সুতরাং প্রতি মহাসুতিগণের প্রতি সেবার চরম ফল হচ্ছে নারায়ণের পাপ অগ্নিভক্তি সুতরাং যদি অরুন্ধতি হৃদয়ের দুয়ারে এসে নারায়ণ বলেন যে তোমার প্রতি সেবার পরাসিদ্ধি হয়ে গেল হৃদয় দুয়ার খোলো এরপর আমি বলি তখন না আনন্দের সীমানে হৃদয় দুয়ার খুলে দিবেন নারায়ণ বসবেন কিন্তু নারায়ণের কার কথা শ্রীকৃষ্ণ আপনি নারায়ণের কথা দূরে তার এদের কাছে যদি শ্রীকৃষ্ণ নিজে এই শ্যামল সুন্দর রূপটি ব্যতীত অন্য আকৃতিতে আসেন তেরা দরজা খুলবেন খুলে না ওটা কিছুই না আমাদের কবি বললেন পরকীয় ভাব দাম্পত্য সুতরাং যার হচ্ছে আদি সঙ্গতা নত যার বুদ্ধিটা সেরকম দিয়েছেন আলোড়ন জাগাবার জন্য সুতরাং দর্শনী পায়নাতে সুত হবে অথচ পুত্রের কথা দেখা যায় সুতো শব্দ দেখা যায় পায়ন্ত শিশুন পয় সুতো শব্দ বলে পায়ন্ত শিশুন পয় যখন বাঁচি বাঁচছিল তখন কতগুলি সেই যাত্রী পুত্র ইত্যাদি তাদের লালন পালনের করছিলেন সেই সময় তো বাঁচি গিয়েছে যে এই শ্লোকটি যারা বলছেন তারা অন্তর্গৃহে তাদেরই যখন কৃষ্ণের বংশী বাজে তখন কতগুলি গোপী অন্তর দিয়ে উদ্ধার হয়ে যান রুমা সহায়তা করেন কেন করলেন না বললেন যেহেতু এরা সব দণ্ডকারণ্যবাসী ঋষি এই প্রথম এরা এখানে এসে গোপী রূপে জন্মাইছেন প্রথম রাসে তাদের মিলন হবে কিন্তু এদের মধ্যে কতগুলি নিত্য সিদ্ধার্থ রাধারানী ইত্যাদি সঙ্গ লাভ করতে পেরেছিলেন না এই জন্য তাদের যে ভাগটি মহাভাব দশায় উন্নীত হয়েছিল এবং সেই হিসাবে তাদের দেহে কিছু প্রাকৃতাংশের মিশ্রণ ছিল শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ এবং শ্রীজীব গোস্বামী পাদ লিখেছেন যে এদের মধ্যে কেউ কেহ পুত্রবতী হইয়াছিলেন তাদেরই কলম দেখা যায় আর এরূপ কলম কারো দেখা যায় না এদের মধ্যে কেহ কেহ পুত্রবতী হয়েছিলেন যদি কেউ বলেন নিজেই সমাধান করছেন যদি কেউ বলেন যে সে কি করে সম্ভব কথা কারণ যখন এরা সাক্ষাৎ নিত্য নিত্যসিদ্ধ স্বরূপে ব্রজে জন্মালো একেবারে চরম চিন্ময় দেহ এটা এই দেহেই সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সেবা হবে অথচ সেই তো কখনোই গুণময় ভাব থাকতে পারে না তখন এইটি নিজেই উল্লেখ করে সমাধান করছেন ন জাতু ন চ বক্তব্য গোকুল জাতানাং প্রাকৃত ন এই দেবকা প্রাকৃত সর্গর্ভকানাং জন্ম শ্রীয়তে এটি হচ্ছে সিদ্ধান্ত উনি বলছেন নচ বক্তব্যম গোকুল প্রাকৃত এই কথা বলিতে হইবে না যে এই প্রকট লীলায় গোকুলে যারা জন্মগ্রহণ করেছেন তাদের দেহে প্রাকৃত অংশ থাকিতে পারে কথা বলা চলে কেন বললে এটা প্রাকৃত মানে এই ক্রকডিলার একটা সৌন্দর্য ক্রকডিলার সৌন্দর্যের জন্য এটি মিশ্রণ থাকে যেমন বললেন যেমন সাক্ষাৎ দেবকী দেবী গোবিন্দের জননী এর থেকে আর কি থাকতে পারে সুকমণি বলেছেন দেবক্যাং দেব রূপিন্যান বিষ্ণু সর্বভাষায় দেব দেবক্যাং দেব রূপিন্যান দেব রূপিন্যান শব্দের ব্যাখ্যায় গোস্বামী লিখেছেন দেব শ্রী ভগবান তদ্ব সচিদানন্দ রূপ દૃશ્યાશા দেব বলতে ভগবান শিখলাম সেই ভগবানের মতো সচিদানন্দ রূপ যে দেব কি দেবী তিনি দেবরূপী তাহলে তার গর্ভে তো প্রাকৃত ছয়টা সন্তানের জন্ম হতে পারে না কি করে হবে কিন্তু বলে প্রকটলীলাটা হয় প্রকটলীলাটা সৌন্দর্য প্রকটলীলাই হবে অন্যত্র নয় সুতরাং প্রকট লীলায়তার সৌন্দর্য থাকে বলে যখন এরা নিত্য সিদ্ধাগরের সংলাপ করতে পারলেন না তখন এদের কিছু দেহে প্রাকৃতাংশ ছিল এই জন্য কোনো কোনো গোপী সন্তানবতী হয়েছিলেন তারপরে যোগমা যখন সহায়তা করলেন না তখন এদের সেই প্রাকৃতাংশের অপগম হলো দুভাবে এক তো প্রেম তো আছে সুতরাং বিশাল বিরহ জাগলো যেতে পারলেন না অবরুদ্ধা হয়ে গেলেন আর তারপর গোবিন্দকে ধ্যান করতে গোবিন্দ হৃদয় এসে তখন নিত্য সিদ্ধাগণের সঙ্গে দীর্ঘদিনে যে কৃষ্ণ মিলনানন্দ জনিত একটা আস্বাদন এবং কৃষ্ণ বিরহ জনিত যে একটা আলোড়ন প্রাকৃত সুখ দুঃখ দুটা ভোগ হতো নিত্যপ্রিয় আগুনের সঙ্গ হলেই ওদের সঙ্গে মহাভাব সঞ্জাত হতো তো মহাভাবের স্ফুরণ হয় স্ফুরণে একটা অদ্ভুত সুখের আস্বাদন হতো আর বিরহজনিত একটা দুঃখের আবরণ জানত সেটি হয়নি এদের সেই দুটি সঙ্গে সঙ্গে হয়ে গেছে যখন সঙ্গে সঙ্গে পূর্ণ হয়ে গেল তখন তারা সেই প্রাকৃত অংশটিকে ত্যাগ করে আর এখানে এলেন পরে এলেন এই কথা উল্লেখ একটু সময় লাগলো তো সুতরাং অন্যান্য কবি তো সঙ্গে সঙ্গে এসে গেলেন এরা একটু পরে এলেন সুতরাং এটা তাঁদের উত্তর এবং তাদের সঙ্গে যাদের সম্বন্ধ এই অন্য এবং ভাতৃ বান্ধবান বলতে আমাদের গোস্বামী পাল টিকায় লিখেছেন পিতা মাতা ইত্যাদি বান্ধব সমূহ তাদেরকে অতি বিলম্ব অতিশয় রূপে ত্যাগ করো ত্যাগই করেছেন আমার অতিশয়ন্তের ত্যাগ কি বললেন একেবারে সমস্ত সম্বন্ধ ছেদ করে এসছেন যখন এরা বেরিয়ে আসেন তখন ওরা বাধা দিয়েছে তা যখন সবাই বেরিয়ে আসেন তখন গৃহের যে সমস্ত আত্মীয় স্বজন মাতা অতি ভ্রাতা পিতা ইত্যাদি তারা এদিকে বাধা দেয় তা বাহ্যমানা পিতৃভি ভাতৃবন্ধুভি কিন্তু গোবিন্দা প্রহিতাত্মানো নর্বন্তন্তমহিতা এ রাত্রে কোথায় যাচ্ছ জিজ্ঞাসা করছেন তারা সামনে বাধা দিচ্ছেন এত রাত্রে কোথায় যাবে কারণ পতিদের একটা ভয় আছে তো নিষেধ করছেন তাদেরকে কিন্তু তারা যে বলছেন এত রাত্রে কোথায় যাবে কি জন্য যাচ্ছ কিন্তু সে কথা তাদের কানে পৌঁছ তাদের কানে যে বাকি সুর গেল ওই বাসির সুর চিত্ত মনকে এমন আলোড়িত করেছে এমন বিমোহিত তারা তারা চিৎকার করে বলছে কোথায় যাবে এরা শুনতে পায় বলছেন যেমন খরতরা নদীর স্রোতে যদি কোনো একটা নাবিক্ষীন নৌকা যদি বয়ে যায় আর পটে থেকে কেউ যদি তাকে বলে দাঁড়াও দাঁড়াও তো নৌকার দাঁড়াবার সামর্থ্য থাকে না তো সেই প্রকার এরা এক অজানা আকর্ষণে গোবিন্দের বিশাল বিপুল বংশীরবের আকর্ষণে ভেসে চলেছেন এদিকে কোথায় যাবে কেন যাচ্ছ এইরূপ কথা বলায় কি দাঁড়াবে দেহতরি দেহতরি তো সেকালে ছুটেছে সিন্ধুর দিকে সুতরাং কোনো বাধা কিন্তু যোগ মায়া সহায়তা করলেন এমনি খুব বাধা দিলেন গোস্বামীপাদ টিকাতে লিখছেন এদের উৎকণ্ঠা উচ্ছ্বসিত করার বাধা এলো তা না হলে কেউ বাধা দেওয়ার সাধ্য এদেরকে নেই সুতরাং এইখানে ব্যাখ্যা করছেন সাধারণ যারা তাদেরও বিঘ্নয় উৎকণ্ঠা বাড়ে এবং ভক্তি বৃদ্ধি পায় এই ভাগবতী সিদ্ধান্ত সাধারণ সাধক যারা আরে তো চরমে মহাভাবতী তারা তাদেরকে আর কে বাধাই তখন তারা কি করে ফিরে গেলেন তাহলে তারা চলে গেল আর তারা ফিরে গেলেন বললেন না তারা এমনই ফিরেননি তারা তাদেরকে নিয়েই ফিরলেন অর্থাৎ যখন এরা যাচ্ছেন তারা থামো থামো কোথায় যাচ্ছ এই কথা বলে বলে চিৎকার করে যাচ্ছেন সেই কথাগুলি এদের কানে আস কোথায় এলো না তো তারা চলে গেলেন তখন যোগমায়া করেছে কি সে তাদের ছায়ামূর্তি আবার দিকে দিচ্ছে ওরা দেখলেন যেমনি ওরা আমরা নিষেধ করলাম যাবে না যাবে না তেমনি ওরা ফিরে হয়ে গেল সব শেষ হয়ে গেল সুতরাং ওদের মনে আর কোনো প্রকার চিন্তা নেই দ্বিধা নেই যেহেতু নাসন খুলুক ইসলাম মায়া যোগ মায়ার প্রভাবে এদের সেই রূপ চিন্তা অন্তরে কোনোদিন জাগেনি উৎকণ্ঠা উচ্ছ্বাস বর্ধিত হলো তারা শ্রীকৃষ্ণের চরণে চলে এলেন অতি বিলম্ব একেবারে চিরকালের মতো সম্পর্ককে ছেড়ে এসেছে কি করে বোঝা গেল অতি বিলম্ব শব্দটিকে দিচ্ছেন বললেন স্নেহাদি পরিত্যাগা তেসাং বাক্যা বাক্যা অতিক্রম তাদের বাক্যাদিকে ত্যাগ করে স্নেহাদি পরিত্যাগা অতিশয়ন বিশেষেন চ ধর্মাদি অনপেক্ষা সমূলত্বের অলঙ্গিত্যা সমূলের থেকে ধর্মাদি অনপেক্ষা ত্যাগ করে এসছেন পরিচয়টা কি করে পাবে গোবিন্দ যখন ওকে খাওয়ানি প্রয়োগ করেন তখন বলেন যাও গৃহে ফিরে যাও অতি সেবা কর অতি সেবায় নারী গণির পরামর্শ তখন এরা তার কি উত্তর দিলেন যৎপত্যপত্য বললেন হে ধর্ম উপদেষ্টা পরিহাস করছেন হে ধর্ম উপদেষ্টা তুমি যে আমাদের স্বামী সেবার প্রতি সেবার উপদেশ দিচ্ছ সেই উপদেশটি তোমাদের হা কারণ বললেন সমগ্র অতি পুত্র ইত্যাদির অন্তরাত্মা তুমি সত্যি বলো সত্যি কিনা শাস্ত্র যদি বা তত্ত্ব সমন্বয়া সমগ্র শাস্ত্র উপদেশের একমাত্র গতি গোবিন্দের দিকে যত শাস্ত্র উপদেশ আছে মুস্তাহিমপাদ এখানে টিকায় প্রতিপাদন করছেন যত শাস্ত্রের নিখিল সদ উপদেশ তার চরম গতি গোবিন্দের চরম অন্যদিকে শাস্ত্র উপদেশ লোককে নিয়ে যায় একটু হ্যাঁ, সোজা কোনোটাতে কোনটা একটু বাকি নিজেই বলেছেন বিজ্ঞানী যোগী সবাই আমাকে পারে মম বর্তমান বর্তন্তে মনুষ্যা আপাত সরস হ্যাঁ, ভক্তি অবলম্বন করে কেউ সোজা যাচ্ছে কেউ হয়তো একটু ঘুরবে অধিকার নাই জ্ঞান জ্ঞানী কর্মী যোগী কিন্তু উপদেশের মর্ম হচ্ছে গোবিন্দের চরণ যে কোনো ভাবে সেই চরণেই পাওয়া যাবে শাস্ত্র শাস্ত্রজনিত তত্ত্ব সমন্বয়া এই সমস্ত ব্যাসদেবের বেদান্ত দর্শনের সূত্র এইগুলি দৃষ্টান্ত দিয়েছেন গোস্বামী পাদ শ্লোকের টিকায় সুতরাং উনি কর্মকে অবলম্বন করে কর্ম তিনি দেখাচ্ছেন প্রতি সেবায় স্ত্রীগণের পরম ধর্ম আর এরা কিন্তু একবারে সেই জ্ঞানের চরমে যে ভক্তি বেদান্তবাদ সেই বেদান্ত বেদান্তবাদকে অবলম্বন করে দেখাচ্ছেন সমস্ত উপদেশের উপদেশ শুধু তুমি সব শাস্ত্রেই তো ইতর ভালোবাসাকে ত্যাগ করে তোমার চরণে পূর্ণ ভালোবাসা স্থাপন করবার জন্য উপদেশ দিচ্ছে সব শাস্ত্রে সেইখানেই তো আমরা এসেছি শুধু তাই নয় দেহের সহিত অতি বিলম্ব শুধু মনের সহিত নয় যখন তাকে প্রার্থনা বাণী বলেন তখন গোবিন্দ বলছেন যাও বেশ ভালো আমাকে ভালোবাসো তো ভালোবাসা ভালোবাসা থাক মনটা আমাকে থাক কিন্তু তোমরা যদি এইভাবে দেহের সহিত আমার এখানে থাকো হঠাৎ এই সময়ে কেউ আসেনি গোবিন্দের ইচ্ছা ভগবানের ইচ্ছা এখনো কেউ দেখেনি বা আসেনি রাত্রিকাল বলে দিন হলে কি সব করা হবে সুতরাং যাতে লোকে দেখতে না পায় তার আগেই চলে যাও যাও যাও তাড়াতাড়ি যাও এখনই কেউ এসে পড়বে যেহেতু যদি মনটা আমাকে থাকে তো থাক না কি ক্ষতি আছে মনটা মনে মনে যদি আমাকে তোমরা ভালোবাসো তাহলে কেউ তো তোমাদেরকে কলঙ্কিনী প্রতিবাদ একটা দেবে না কলঙ্কিনী বলে তোমাদেরকে কেউ এই এই প্রকার দোষ দেবে কেউ দিবে না সুতরাং গৃহে থাকো প্রথমে বলছেন চিত্তং ভবতা প্রীতং সুখে সুখে ন জনির্বিশ্বতা প্রতি বললেন যাও ঘরের কাজ করবে মন আমাতে পড়ে থাক হাতে পায়ে কাজ করো মন আমাতে বললেন হে তুমি যে চিত্তটিকেই অপহরণ করেছো তা নয় হাত পাগুলিকেও অপহরণ এই আমাদের হাত পা তোমার সেবা ছাড়া অন্য কাজ করতে পারবে হাত পাকেও তুমি আকর্ষণ গোবিন্দ বলছেন যদি হাত পায়ে অন্য কাজ করতে না পারে তো তোমার ঘরে যে বসে থাকবে চুপচাপ তোমাদিকে লোকে বলবে আলসে মেয়ে কি মেয়ে বিয়ে করে আনলাম বাবা কাজ টাজ করে না আলসে কুড়ে এই কথা বলবে কিন্তু কলঙ্কিনী তো বলবে না সুতরাং চুপচাপ না হয় ঘরে বসে থাকবে তবু যাও ওরা বলছেন যাও যাও যে বলছো পাগুলা তো তোমার কাছ থেকে নড়ছে না পা দৌ ন চলত স্তব পা তোমার চরণমূলের থেকে পাগুলো যে অন্যত্র নড়ছে না তো আমরা কি করে যাব গোবিন্দ বলছেন তা পা যদি না নড়ে তাহলে আমি একটা কথা বলছি সেটাতে নড়বে কিনা চিন্তা করে দেখ আমি যদি সঙ্গে করে তোমাদের নিয়ে ঘরে পৌঁছে দিই বললেন তাহলে বা যাবে তুমি যদি সঙ্গে সঙ্গে যেখানে যাবে তোমার জন্যই তো পাগুলো নড়ছে না তুমি যদি সঙ্গে সঙ্গে যেখানে যাবে তুমি সেখানে নিয়ে যাও তো পাগুলো হয়তো যাবে নিশ্চয়ই কিন্তু করবাম কিংবা সেইখানে যে তুমি ছেড়ে চলে আসলে আমরা ওখানে কি করব আমাদের ওখানে কিচ্ছু কাজ কি করবো যে যাব না সুতরাং অতি বিলম্ব একেবারে সব সম্পর্ককে ত্যাগ করেছে কি জন্য এসেছেন এইভাবে বলছেন আগমনী হেতু এইভাবে এলেন কি করে বললেন তবদ গীতমহিতা এইভাবে এসেছেন তোমার যে উদ্গীত মহিতা ভিন্নইবেতি বললেন তুমি যাই বাঁশি বাজালে প্রদোষে কি তার আকর্ষণ এ যেমন মধুর সঙ্গীত গান করে আর সরলুদ্ধা হরিণীকে আকর্ষণ করে আর তারপর বুকে বান দিয়ে তাকে নিধন করে আমাদের সেই অবস্থা তোমার সেই মধুর উদ্গীতে অর্থাৎ বংশীনাদের অপূর্ব আকর্ষণীতে আকৃষ্ট হয়ে আমরা এসেছি তুমি গতিবিদ হ্যাঁ, গতিবিদ মানে কি বললেন অস্মাত আগমন আগমন জানত ইতি ভাবো नच जादृच्छिकं गीतामपि तु ज्ञानपूर्वकं येतियाम् बोललेन जादृच्छिक तुम्ही যে বাসিটা বাজিয়েছো তা নয় তুমি জেনে শুনে আমাদের কে টানবার জন্য বাজিয়েছো मिथर्वम गीतं तदलंंग वचनं वजस्य यस्नगीतमानसा एतो সেই শ্লোকটা সেইখানে আমাদের ব্যাখ্যাকার লিখছেন যে আজবার বেণু সে আগেকার স্থেইপুর আগে বেণুর মতো ইতি বেণুরবং রাজন সর্বভূত মনোহরম এই সর্বভূত মনোহরম সেই পূর্ব আগে কথা কিন্তু আজকার যে বেনু সে বেনু যে বাজছে সেটি শৃঙ্গার রসের বিশাল বিপুল আকর্ষণযুক্ত বেণু কারণ উনি যে ঘরের থেকে আসছেন যখন ভগবান পিতারাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিশ্বরন্তু মনশ্চক্রের যোগমায়া পাশে এই তো প্রথম এবং তিনি এদের সঙ্গে বিহার করবার জন্য ইচ্ছা করলেন ইচ্ছা করে এসেছেন ইচ্ছা করে এসে যখন বৃন্দাবনের মনে প্রবেশ করে পূর্ণিমার চাঁদ একবারে রাস রজনী বিপুল উদ্দীপন দেখলেন তখন তার মনে হলো তাদেরকে এইখানে আনন্দ করার উপায় কি কারণ তারা তো যাদের সঙ্গে রাস হবে যাদের সঙ্গে আমার বিহার তারা তো এখন গৃহের মধ্যে সকলে আত্মীয় স্বজন কর্তৃক পরিবেষ্টিতা হয়ে আছেন সুতরাং তাদেরকে আমার এখানে আগমন কে সম্পাদ্য দেবে ভাবতে ভাবতেই বেনুর কথা মানে এ আর অন্য কারো শক্তি নেই এই একমাত্র এই খবর দেবে এবং এই তারিখকে টেনে আনে তখন বেনু তিনি নাড়িত করেন আমাদের ব্যাখ্যাকার লিখেছেন যোগ কলং বাম সাং মনোহরম আজ আর সর্বভূত মনোহরম নয় আজ বাম সাং মনোহরম শৃঙ্গার দীপক বেনু বাজাচ্ছেন বামদি সাং মনোহরম অর্থাৎ গোপ সুন্দরী গণের মানে মনোহর মনোহরতা কাজ মনোহর কাজ বললেন তার সব ভাবতী নাং নাঙের মনোহরম যথা স্যাত তথা সেই ভাব যাদের অন্তরে ছিল শৃঙ্গার মধুর ভাব তাদেরকে আকর্ষণ করবে আজকার বেনু যেহেতু আদি রস মাত্র উদ্দীপনং রাগ বিশেষণ যোগ শৃঙ্গার সব দীপক রাগটি বাজাচ্ছেন আজকে তাদেরকে আকর্ষণ করা জন্য গৃহে থাকবার আর উপায় কৃষ্ণ গৃহীত মানুষ কৃষ্ণ যাদের মনটিকে হরণ করে নিলেন সঙ্গে সঙ্গে ব্যাখ্যাকার লিখছেন যে এরা সবসময় গৃহের মধ্যে থাকতেন এবং কোন সময় যে তাদের কানের পথ দিয়ে সেই বেনু ভিতরে প্রবেশ করে মনকে হরণ করে নেবে এই জন্য এরা সচেতন থাকতেন আর এরা কানের দ্বারে দুটা প্রহরী দিয়ে রাখতেন এদের কান খোলা বললেন জগতের জীব আজকাল বেনুটি এই প্রকার কারো কান খোলা নয় এদেরই আজ আজ কান খোলা কেন অন্যদিন তো সবাই বেনু শুনেন বাবা অনুসারে শুনেন

এই জন্য সারা জগতে ব্যাপ্ত হয় অন্যান্য দিনের বেনু সারা জগতের মানুষের কারো কান কেউ কর্মযোগে কারো জ্ঞান যোগে কারো বা ঐশ্বর্য জ্ঞান ভক্তি যোগে ব্রজবাসী গণেরও কারো বাৎসল্য রসে কারো দাস্য রসে কারো সক্ষ রসের কপাট দেওয়া আছে শৃঙ্গার ওষুধ বেনু অন্য কারে ঢুকবে না এ কান এদেরই খোলা তখন এদের কানে ফুলা পেয়ে ঢুকলো যেমনি প্রবেশ করলো সঙ্গে সঙ্গে চট করে মনোরত্নটিকে তুলে নিয়ে যার কাছে যার যেন তার কাছে চলে যাচ্ছে তখন হঠাৎ এদের যে মনোরত্ন হারিয়ে গেল মনোরত্ন হারালে তো সবই গেল মহাপ্রু বললেন শূন্য শরীর আলো মন চলে গেল বৃন্দাবনে আমার মন দেহ সব শূন্য আর দেহে কি আছে মনেই তো সব পরিচালক তখন দেহটি ছুটে যাচ্ছে যখন ছুটে যাচ্ছে তখন হ্যাঁ, কুণ্ডলা কুণ্ডলী তুলছে এরা যেন সেই পাহারা দেখেছিল কুণ্ডলকে তাদের বলছে কোন দিকে চোরটা গেল দেখিয়ে দে যে মন হরণ করে নিয়ে গেল কুণ্ডল বলছে ওই যায় এই রাস্তা দেখিয়ে নিয়ে গেল এর কাছে এনে হাজির করেছে তাদের কানের কুণ্ডল কানের আকর্ষণ সুতরাং অন্য দিনের মতো বেনুনায় আছে আমাদের কলম বাম অধিসাং মনোহর যে কলম বাম অধিসাং মনোহরম এতে উল্লিখিত হল স্পষ্ট আকার আছে কলম বাম দীর্ঘিকা আর মন চন্দ্র মনের ধিষ্ঠাতা সুতরাং চন্দ্রকে এখানে বসিয়ে দেন বাস একেবারে হয়ে গেল সাধকের হৃদয়ের মধ্যে প্রবেশ করে চিন্তার মধ্যে এসে জপের মধ্যে এসে বিপুল নিজ বিষয়ক বাসনা জাগিয়ে অন্য বাসনাকে হৃদয়ের থেকে দূর করে দিচ্ছেন এইটি হচ্ছে কাম বীজের কাজ প্রাকৃত মদন যেমন একটা উন্মাদ্য করে তুলে সব বিচার ভুলিয়ে দেয় তো বললেন অপ্রাকৃত নবীন মদনে কামবি যারা যোগ করছেন তাদেরকে সব ভুলিয়ে দিচ্ছে আর নিজের দিকে সুতরাং সেই বেনু সুরে সেইটি যাচ্ছে শ্রীজীব গোস্বামী পাদ বললেন অথবা অনঙ্গ ন অঙ্গবর্ধন অঙ্গীগত প্রেমাবর্ধনমিতি যাবৎ অনঙ্গবর্ধনম বলা হচ্ছে তো তাহলে অনঙ্গবর্ধনম বলতে অঙ্গকে বর্ধন করছে না তাহলে কি বর্ধন করছে অঙ্গি বর্ধন করছে মানে প্রেম বর্ধন করছে কথাটি হচ্ছে এই যে ভালোবাসা হচ্ছে অঙ্গী আর বাহিরে যে ভালোবাসা যা থাকে সে যে যাকে ভালোবাসে তার সেবা সেটি হচ্ছে অঙ্গ এই তো জগতের যে ভালোবাসা সেখানে হচ্ছে অঙ্গিটা দুর্বল আর অঙ্গ হচ্ছে প্রবল বাইরের ব্যবহার যদি থাকে তো বাইরের ব্যবহার যতদিন থাকবে ততদিনই ভালোবাসা বাইরের ব্যবহারের একটু ত্রুটি হলো ভালোবাসার শেষ হয় জাগতিক ভালোবাসায় অঙ্গিটি হচ্ছে দুর্বল অঙ্গটা হচ্ছে প্রবল কিন্তু গোবিন্দের প্রেমে ওই রূপ নয় ওখানে অঙ্গ প্রবল অঙ্গিটি হচ্ছে প্রবল অঙ্গ হচ্ছে সেখানে তার অধীনে থাকে তো বলছেন এরা অতি কষ্টে অঙ্গি প্রেমকে হৃদয়ে রেখে আর হাত পা গুলিকে কি করবেন উপায় নেই পরকীয় ভাব কোনো রকমে অতি কষ্টে গৃহে আবদ্ধ হয়ে আছেন বলেন আজ এমন ভাবে অঙ্গি বাড়লো যে আর হাত পা গুলি ওইভাবে রাখা সাথে আজ সব গোবিন্দ চরণে দেওয়ার জন্য টেনে নিয়ে হাজির করল এই জন্যই তদনঙ্গবর্তী যাদের ভিতরে সেই বীজ ছিল তারাই শুনেছেন এই বেনু আর অন্য কেউ শোনেনি এই জন্য বললেন তব উদ্গীত মহিতা তোমার এই উচ্চগীতে বিমোহিত হয়ে আমরা এসেছি এবং যে ভাব দিয়ে বেনুটা বাজিয়েছো বলো তুমি গতিবিদ তুমি জেনে শুনে তো বাজিয়েছ আমাদেরকে এইভাবে এখানে আনার জন্য জেনে শুনে তো বাজিয়েছ এই জন্য গতিবিদ বললেন তুমি ওটা চাও তা না হলে এরকম আকর্ষণ কখনোই বেনুতে হতো নিজেই বলেছেন হরেতে মুরলি থাকে ঘন রাধা বলি ডাকে যতক্ষণ না পায় দেখি রাধারানীও বলেন আমার নাম ধরে কে বাজিল বাঁচি মধুর করে আমার নিভৃত নব জীবন করে কোথা হতে সমীরণ আনে নব শিহরণ রাবরণ মোচন করে সখী বল বাজিল কাহার বাঁচি মধুর সরে সে যেমন বংশী সুরে নিজের মনের সমগ্র বেদনাটি ব্যঞ্জিত করছে বলে দিচ্ছে এই জন্যই বললেন গতি হ্যাঁ, মোহিত হয়ে এসেছি কি করব আমাদের কিছু জ্ঞান ছিল মোহিত হয়ে তোমার বেনু মোহিত করে দিয়েছে বললেন দেখো তোমরা ধৈর্যশালিনী গোপী আমি বেনু বাজাচ্ছি আমার বেনু বাজা কাজ বাবা বলেছেন গোপাল যা তোর কোনো কাজ নেই যা ভালো লাগে তাই কর আমার গোপালকে কেউ কিছু কথা বলবে ওর যা ইচ্ছা হবে তাই ছেড়ে দিয়েছেন বাবা যুবরাজ রাজা নয় কোনো চিন্তা নেই স্বচ্ছন্দ স্বাধীন দীর লড়িত নাট সুতরাং উদ্দীপন হলো চাঁদ দেখে আসি বেনু বাজাচ্ছি তাতে তোমাদের কি তোমরা যে ধৈর্যবতী বেনুনাথ শ্রবণ মাত্রে এখানে ছুটে এলে কেন

আমাদেরকে বঞ্চনা করতে পারবে না তোমার বাঁশি সুরে তোমার মনের ভাবটি স্পষ্ট আমাদের নিকটে অনুভূত হয়েছে আমরা জানি তোমার স্বভাব গোবিন্দ বলছেন বেশ আমার স্বভাবই তোমরা জানো গতিবিদা হও তাহলে বিদগ্ধা মম এতাদিসং স্বভাব জানন্তিতি কোথাও না সাবধানা যাতা যদি আমার স্বভাব তোমরা জানো যে আমি এরকম লোক তাহলে তোমরা যখন জেনে শুনে আর খালে পা দিচ্ছ তোমরা বিদগ্ধা পন্ডিতা তো তোমরা সাবধান হওনি কেন আমার সভাপতি জানো তখন সাবধান হওনি কেন তোমরা এই জন্য বললো হে কি কর মহিতা মোহন মন্ত্র প্রায়ত্তার গান সেটি ভাবো তোমার গানটা যে মোহন মন্ত্র আমরা কি করবো হ্যাঁ, মহাপ্রভু যেদিন কুর্মাকৃতি অনুভব হলো সেই দিন প্রিয় বান্ধব শ্রী স্বরূপ দামোদর রাম রায় শুনিয়েছিলেন ভাগবতী ছিল কাষ্ট্রঙ্গতি ছিল এখন লাভ করলেন এই হইলে যত বেনুধ্বনি সিদ্ধ মন্ত্রাদি যোগিনী হইয়া মন কণ্ঠা বাড়াইয়া ছাড়াইয়া আমি তোমায় করে সমর্পণ আমাকে তো দিচ্ছ কিন্তু তোমার বেনু কি দুটি জানো সিদ্ধমন্ত্র আদি যোগিনী কোন যোগিনী অর্থাৎ কোন সন্ন্যাসিনী তিনি যদি অন্যকে মোহিত করার জন্য কোন একটা সিদ্ধমন্ত্র জপ করে যদি তাতে সিদ্ধি লাভ করেন আর তাকে যদি দুটি করা হয় সে কি আর রাখে নাকি সে কি বিচার বুদ্ধি রাখে নাকি ও তো বিচার বুদ্ধি বিলুপ্ত করবার জন্য সেই মন্ত্র সাধনা করে আর সিদ্ধি লাভ করেছে এই জন্য বললেন বেনুধ্বনি সিদ্ধ মন্ত্রাদি যোগিনী হইয়া নারীর মন কণ্ঠা বাড়াইয়া আর্যপদ ছাড়াইয়া আমি তোমায় করে সমর্পণ ধর্ম ছাড়াও বেনুদ্দারে কটাক্ষ কাম সরে লজ্জা ধর্ম সকলি ছাড়াও আর এবে আমায় করি রোজ কহপতি ত্যাগে দোষ ধার্মিক হইয়া ধর্ম শিখাও সবটাই বলে দিয়েছেন তোমারই কাজ টেনে আনছো টেনে আনে আর তারপর বলছি যা যা কি করছো কি তাহলে তুমি কি করে অচ্যুত হলে তোমার স্বভাবটা তো বারবার চ্যুত হয়ে যাচ্ছে আমাদের কাছে আচ্ছা ওটা না হয় থাক একটা কথা বলছি বলছি কি শোনো কি তব যোশিত কস্তজের নিশি এই কপট কপট মানে কি শট বঞ্চ এই তো বঞ্চক যারা তারা লোককে কি জন্য বঞ্চনা করে বঞ্চনা করে যে বস্তু পায় সেটা ভোগ করে এই জন্যই তো বঞ্চনা করে তো তুমি কেমন বঞ্চক আমাদের বুদ্ধিতে ঢুকছে এই চমৎকার একটা বঞ্চক তুমি তুমি আমাদেরকে বঞ্চনা করে সব ভুলিয়ে তোমার কাছে আনলে তুমি হৃদয়ের মধ্যে সমস্ত জাগিয়ে দিলে যে আমাদের সঙ্গে বিলাসের জন্যই তোমার এই আহ্বান তো যারা বঞ্চক তারা তো অন্যকে বঞ্চনা করে যেটি পায় সেটি ভোগ করে তুমি তো ভোগও করছো না ছেড়ে চলে সুতরাং কি যে বঞ্চক তুমি এ আমাদের বুদ্ধিতে ঢুকছে না তুমি বঞ্চক না বঞ্চিত কে জানো অন্য লোক তো বঞ্চনা করে যে জিনিসটা পায় সেটা তো ভোগ করে রাত্রিকালে অনুরাগ এতগুলি গোপী